মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিয়ামতের দিবসে মানুষের সম্পদ এবং সন্তান কোনই কাজে আসবে না উপকারে আসবে না সালিম শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর নিকটে কলবে সালিম নিয়ে আগমন করবে উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু তাকে গ্রহণ করবেন এ আয়াত থেকে বোঝা যায় মানুষের কলব কয়েক রকম হতে পারে এ কারণেই আজকে আমরা আলোচনা করব তাজকিয়াতুন নফুস বা আত্মশুদ্ধি এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে এর গুরুত্ব অপরিহার্য আমাদের ভারতবর্ষে যতগুলো পীরদের তরিকা জন্ম হয়েছে এই আত্মশুদ্ধিকে পুঁজি করে জন্মগ্রহণ করেছে একদিকে আত্মশুদ্ধির যেমন প্রয়োজন অপরদিকে এই আত্মশুদ্ধিকে কেন্দ্র করে এদেশে যে ভণ্ডামি এবং যে তরিকার আবিষ্কার হয়েছে এগুলো সম্পর্কেও সচেতন হওয়া জরুরি আপনারা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন তাজকিয়ার সঙ্গে বর্তমান প্রচলিত পীর মুরিদির কোনো দূরের সম্পর্ক নেই বরং সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বস্তু এজন্য আমরা প্রথমে তাজকিয়া শব্দের শাব্দিক অর্থ আলোচনা করছি আত্মশুদ্ধি যাকে আরবিতে বলা হয় তাজকিয়া এর দুটো অর্থ প্রথম অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন করা আরবরা বলে জাক্কাই তুহাদা সৌবা আমি এই কাপড়টাকে পরিষ্কার করলাম ময়লা থেকে পরিচ্ছন্ন করা কাপড়ের ময়লা দূর করতে গিয়ে আরবরা বলে জাক্কাই তুহাদা সৌব আমি এই কাপড়টাকে পরিষ্কার করলাম এমনি ভাবে তাজকিয়ার আর একটা অর্থ আসে জাকাল মালু ইয়াজকি জাকাল মালু ইয়াজকু মাল বৃদ্ধি পেল তাজকিয়ার এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এই শব্দ থেকে জাকাতকে জাকাত বলা হয় কারণ জাকাতের মাধ্যমেও মানুষের মালের ময়লা অংশ অথবা গরিবের অংশ দূর করে বাকি অংশ পবিত্র হয়ে যায় এবং মালে বরকত বৃদ্ধি পায় এই কারণে জাকাতকে জাকাত বলা হয় তাহলে জাকাতের এক অর্থ হচ্ছে পবিত্র হওয়া আর এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এখান থেকে তাজকিয়া ইসলামের পরিভাষায় তাজকিয়া বলা হয় কোন মানুষ তার নফসকে আত্মাকে কলবকে সকল প্রকার শিরিক বেদাত এবং অন্য অন্য পাপ কাজ সমূহ থেকে কলুষতা মুক্ত করে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তম চরিত্রের মাধ্যমে সজ্জিত করার নাম হচ্ছে তাজকিয়া আত্মশুদ্ধি আমি প্রায় বলে থাকি একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরাতন রং ঘষে মেজে দূর করে এরপরে নতুন রং দ্বারা সজ্জিত করে ঠিক এরকম ভাবে তাজকিয়ার মানি হল মানুষের আত্মাকে সমস্ত শিরিক বেদাত লোভ মোহ ক্রোধ হাসাদ গিবাদ এরকম যতগুলো আত্মার রোগ আছে সমস্ত রোগ থেকে মুক্ত করে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে তাওহিদ সুন্না এরকম সালাদ সিয়াম জাকাত হজ আরো যত এবাদত রয়েছে এইগুলো দ্বারা সজ্জিত করার নাম হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি পবিত্র কোরআনে এই রকম যারা আত্মশুদ্ধি করল আত্মাকে পরিচ্ছন্ন করল তাদের সম্পর্কে আল্লাহ সুবহান বলেছেন কদ আফলাহা মাংতা জাক্কা সুরা আহলা সাতাশি নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত নিশ্চয় সফলতা অর্জন করল সে ব্যক্তি যে আত্মশুদ্ধি করবে আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে কলুষতা মুক্ত করে তৌহিদ এবং সুন্না দ্বারা পরিপূর্ণ করল তদ আফলাহা মাং জাক্কাহা এমনি ভাবে সুরা আল শামস একানব্বই নম্বর সুরার নয় এবং দশ নম্বর আয়াতে বলা হয়েছে পদ আফলাহা মাং জাক্কাহা অকদ খাবা মাং দাসাহা নিশ্চয়ই সফল কাম হয়েছে সে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে অকাদ খাবা মাংদা সাহা এবং ব্যর্থ হয়েছে সে যে তার নফসকে কলুষিত করেছে যে তার নফসকে সে কি হয়েছে ব্যর্থ হয়েছে দাসাহা যে ওটাকে কলুষিত করেছে সে খাওয়াবা বঞ্চিত হয়েছে ব্যর্থ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কে যে তার নস্যকে আত্মাকে কলবকে ময়লা যুক্ত করলো কলুষিত করলো এখানে তাজকিয়ার দুটো অর্থই পাওয়া গেল তাজকিয়া মানে হচ্ছে পরিচ্ছন্ন করা তাজকিয়ার মানে হচ্ছে বৃদ্ধি করা অর্থাৎ কলুষতা মুক্তি মুক্ত করে তাওহিদ এবং সুন্না দ্বারা সজ্জিত করার নামই হচ্ছে তাজকিয়া তাজকিয়ার মর্মকথা সমস্ত গায়রুল্লাহ থেকে বর্জন করে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা তাজকিয়ার মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে তাজকিয়ার জন্য মনে করে পীর ধরতে হবে পীর তাওয়াজ্জু দিয়ে তার নকশকে পরিচ্ছন্ন করে দিবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম আবু তালেবকে বহু তাওয়াজ্য দিয়েছিলেন এমনকি মৃত্যু পর্যন্ত আবু তালেবের পিছনে তাওয়াজ্জু লাগানো ছিল কোনো কাজ হয় নাই মৃত্যুর পরে যখন আল্লাহর নবী আবু তালেবের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে নবীকে বারণ করলেন পরিষ্কার আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন অহুয়া মুহতাদিন নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন হেদায়েত প্রাপ্ত লোকদের সম্পর্কে এই কথা কাকে বলা হচ্ছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এমনি ভাবে আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মক্কার লোকদের নেতাদের আবেদনের প্রেক্ষিতে একবার তাদের নিয়ে আলাদা করে বসলেন কারণ তারা গরিব সাহাবিদের সঙ্গে বসতে রাজি না আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন তাদের নিয়ে বসলেন অন্ধ সাহাবি সে জানে না নবী কাদের নিয়ে বসে আছেন দূর থেকে প্রতিদিনের মতো এসে বলছেন হে আল্লাহর নবী আপনাকে আল্লাহ তালা যে এলেম দিয়েছেন তার থেকে আমাকে কিছু দিন আল্লাহর নবী বিরক্ত হলেন এই মসজিদ সমাজের সবচেয়ে যারা প্রভাবশালী এই মজলিস সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বিত্তশালীদের মজলিস এখানে অন্ধ সাহাবির আগমনকে আল্লাহর নবী পছন্দ করলেন না আল্লাহর নবী তাকে তাড়িয়ে দিলেন কোরআনের ত্রিশ পাড়ার সুরা আবাসা পড়ুন আল্লাহর নবীকে আল্লাহ সুবাহান তারা কিভাবে তিরস্কার করেছেন আবাসা ওয়া তাওয়াল্লাহ আন জাআহুল আমা وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى আবাসা সে চেহারা মলিন করেছে ভুরু সংকুচিত করেছে সে নবীকে বলা হয় না আপনি এটা এরকম যখন কারো উপরে বিরক্ত হলে কাউকে তিরস্কার করতে হলে আর একদিকে তাকিয়ে তাকে তিরস্কার করা হয় আল্লাহ সুবাহ সেরকম ভঙ্গিমায় আল্লাহর নবীকে তিরস্কার করছেন আবাসা সে চেহারা মরিন করেছে ভুরু সংকুচিত করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে আনজা আহুল আমা যে তার কাছে একজন অন্ধ এসেছে এরপরে আল্লাহ তালা বলছেন আমায়ুদ আপনি কি জানেন এবারে আপনি চলে আসছে আপনি কি জানেন লাল্লাহ ইয়াজ্জাক্কা হয়তো সে নিজের আত্মাকে শুদ্ধ করত অথবা সে উপদেশ গ্রহণ করতে এবং সে উপদেশ তার উপকারে আসত আম্মা মানিস্তাগনা অথচ যারা নিজেকে বেপরোয়া করেছে আপনি তাদের পিছনে পড়ে আছেন তারা যদি আত্মশুদ্ধি না করে তাহলে আপনার কোনো দায় দায়িত্ব নেই এরকম ভাবে তিরস্কার করছেন কে কাকে তিরস্কার করছেন বোঝা গেল হেদায়ত দেওয়ার মালিক কে এজন্য তাজকিয়ার মানে হচ্ছে তাজকিয়ার প্রথম বাণী হচ্ছে লা ইল্লাল্লাহ লা মানে কোনো ইলাহা নেই কোন গায়রুল্লাহ নেই অন্তরে কোনো খাজা বাবা নেই গাজা বাবা নেই পীর বাবা নেই কোন রকমের কোন মানুষের প্রতি আস্থা নেই কারো কোনো বিধান আমার অন্তরে নেই আনুগত্য নেই লা পুরা পরিষ্কার ধুয়ে মুছে পুরা বিল্ডিং এর রং পরিষ্কার করা হলো এরপরে শুধু একজনকে গ্রহণ করা হচ্ছে সে কে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে গ্রহণ করা হচ্ছে এ কারণে হাদিস জিব্রাইল প্রসিদ্ধ হাদিস আল্লাহর নবীর শেষ জীবনে আল্লাহ তালা ইচ্ছে করলেন ইসলামের বিধানগুলোকে একটা প্যাকেট করে দেওয়ার জন্য এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা আমাদের প্রায় কেতাবগুলো কিতাবুল আকাইদ দিন কায়েমের সঠিক পথ এই বইগুলো প্রশ্ন উত্তর আকারে লেখা এই চিন্তাটা আমরা এখান থেকে নিয়েছি আল্লাহ তালা জিব্রাইলকে পাঠালেন একজন আগন্তুকের বেশে অপরিচিত লোকের বেশে আল্লাহর নবীকে এসে তিনটা প্রশ্ন করলেন চারটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন মাল ইমান ইমান কি জিনিস আল্লাহর নবী উত্তর দিলেন লোকটি বলল সদার্থ আপনি ঠিকই বলেছেন সাহাবায়কেরাম আশ্চর্য হলেন সে প্রশ্নও করছে আবার সত্যায়নও করছে দ্বিতীয়বার প্রশ্ন করল আমাল ইসলাম ইসলাম কি জিনিস আল্লাহর নবী উত্তর দিলেন তিন নাম্বার প্রশ্ন করলেন ওয়ামাল এহসানু ফাখবিরনি মাল এহসান এহসান কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাকা ইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা وفي رواية فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন এহসান হচ্ছে তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যেন তুমি তাকে তারহু যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ সরাসরি কোনো ভয়া নেই কোনো মাধ্যম নেই এমন ভাবে এবাদত করবে কান্নাকা তারাহু যেন তুমি তাকে দেখতে পাচ্ছ তারাহু তারা মানে তুমি দেখতে পাচ্ছ হু মানে তাকে তাকে কাকে না পিসাবকে কি সুন্দর কলম মোতাবাজ্য করে পীরের মোরাকাবা ফানাফিস শেখ আমি এটা আলোচনা করেছিলাম সুফিবাদীদের আকিদা আছে ফানার তিন স্তর ফানাফির শেখ ফানাফির রসুল এরপরে ফানাফিল্লা পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া রাসুলের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহর মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া এর অনেক ব্যাখ্যা আছে এরপরে আবার লাশ থেকে ভাগও করে পায়ের চেহারা থেকে পায়ের চেহারা থেকে গলা পর্যন্ত ফানা ফিল্লা আল্লাহর জন্য ফানা গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রসুল রাসুলের মধ্যে ফানা নাভি থেকে নিজ পর্যন্ত পীরের মধ্যে ফানা বুঝতেই পেরেছেন মতলবটা কি সুন্দরী নারীদেরকে ভোগ করার জন্য ইবলি শয়তানের তৈরি করা কুচক্রি এবং শয়তানি নাম হচ্ছে তাস্কিয়ার এই পীরের মরিচের যে কলম মতো করা ভাইয়েরা আমার শয়তানও হাসে তাজকিয়ার মানি কি আর কি করা হচ্ছে তাজকিয়ার মানি হচ্ছে পরিচ্ছন্ন করা আর সেই তাজকিয়ার ভণ্ডামি করতে গিয়ে করে পীরের ছবি আঁকা তাজকিয়ার মানি হচ্ছে পীর মুক্ত করা গায়রুল্লাহ মুক্ত করা মক্কার মোশরেকেরা মূর্তি পূজা করত ভায়া মাধ্যম আকারে লাইলাহা বলে তা বর্জন করতে বলা হলো আর সেই মূর্তির পরিবর্তে পাথরের মূর্তির পরিবর্তে এখন জীবন্ত মূর্তি বসাইয়া তারপরে মূর্তির স্থানে তাদের পূজা করা হচ্ছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না তিনি তোমাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কথা একজন মমিনের জন্য এর চেয়ে স্পষ্ট এর চেয়ে সুন্দর কথার আর প্রয়োজন হয় না আল্লাহ যাদেরকে হেদায়ত দান করেন তাদের জন্য একটা হাদিস যথেষ্ট কোন ভয়া নেই কোন মাধ্যম নেই সরাসরি আল্লাহর এবাদত করতে হবে হাদিসটা আছে সহি মুসলিমের একশো দুই নম্বর হাদিস সহি বুখারির পঞ্চাশ নম্বর হাদিস সহি আবু দাউদের চার হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস নেশকাতের কিতাবুল ইমানের প্রথম নম্বর হাদিস ভাইয়েরা আমার এহসান এই এহসানের নামই হচ্ছে এখলাস এটার নামই হচ্ছে ইমানের সর্বোচ্চ শিখর এই এখলাস এবং এহসান যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য শর্ত পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ইরশাদ করেছেন ওয়ামা উমিরু ইল্লাহ আলাহুদ্দিন আর তাদেরকে ওয়ামা উমিরু আর কোন নির্দেশ দেওয়া হয়নি আর কোন আদেশ করা হয়নি ইল্লা শুধু একটি নির্দেশ দেওয়া হয়েছে তারা একমাত্র আল্লাহর জন্য এবাদত করবে দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করবে সুরা বাইয়েনা আটানব্বই নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াত তাজকিয়ার মর্ম কথা হচ্ছে সকল গায়রুল্লাহ থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা সমস্ত গায়রুল্লাহ থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মোতাবাজ্য হওয়া পবিত্র কোরআনের সুরা নাম ছয় নাম্বার সুরার উনাশি নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া নিশ্চয় আমি আমার চেহারা মতাবাজ্য করলাম কার দিকে না পীরের দিকে কি সুন্দর শিখায় আমি আমার কলম মতাবাজ্য করলাম আমার নিজের দিকে আমি আমার নিজের দিকে মতাবাজ্য হলাম আমার কলম মতাবাজ্য করলাম পীরের কলমের দিকে পীরের কলম মতাবাজ্য তার পীরের দিকে তার কলম মতাবাজ্য তার পীরের দিকে ওই পীরের কলম তার পীরের দিকে এরকম কত মোতাবাজ্য হয়ে তারপরে ভায়া মাধ্যমে কার দিকে আল্লাহ তারা এই জন্যই কোরআনে বলেছেন সূরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন অমায়ুমিনু আকসারুহুম তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে না ইল্লাহম মুশরিকুন তবে ইমান আনে সেরে যুক্ত অবস্থায় বেশিরভাগ লোকেরা ইমান আনে কি অবস্থায় আরো সহজ করে বললে তর্জমা দাঁড়ায় বেশিরভাগ লোকেরা ইমানদার হওয়া সত্ত্বেও মুশরিক ইমানদার হওয়া সত্ত্বেও কি ইমানদার মুশরেক এই মুশরেক আবু জাহেলকে বলা হয় নাই এই মুশরেক ইমানদার মুশরেক এই মোশরেক নামাজ পড়া মোশরেক এই মোশরেক জাকাত দেয় এই মোশরেক হজ করে এই মোশরেক তাহাজ্জুদ পড়ে এই মোশরেক সরবাদত ইবাদত করে তাসবি তাহালিল করে এরপরও মোশরেক কারণ এই মোশরেক কলব মোতাবাজ্য করে কার দিকে পীরের দিকে কলব মোতাবাজ্য করে এই যে দেওয়ান কি কুতুববাগি পীর এর বই আছে সংক্ষিপ্ত অজিফা দেখবেন এইভাবে কিভাবে লিখেছে কেমনে কেমনে মোতাবাজ্য করবেন তারপরে লিখেছে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জেন্দা হয় অতুল দরিয়ার তলে ডোবা তরি ভেসে যায় কেন ভাবো জুদা জুদা যেথায় মোর্শেদ সেথায় খোদা তবুও তো একটু রেখে বলছে আবার কেউ কেউ বলে যেহি মোর্শেদ সেহি খোদা উনি লিখেছেন যেথায় মুর্শেদ সেথায় খোদা আর এর চেয়ে অ্যাডভান্স করে যারা তারা কি বলে যেহি মুর্শেদ সেহি খোদা কারণ পীর তো আল্লাহর সঙ্গে মিশে গেছে এই কারণে তৌহিদের ইমাম ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম শিখিয়ে দিলেন বলো ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া নিশ্চয় আমি আমার চেহারা মতো করলাম কার দিকে বীরের দিকে মাদারের দিকে গায়রুল্লাহর দিকে নয় সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি সমস্ত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে মতবাজ্য হলাম ফাঁক রয়ে গেছে মতবাজ্য তো ওরাও হয় তাহলে পার্থক্যটা কি এই জন্য ইব্রাহিম আলাই ইসলাম আরো পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ ইব্রাহিমের কথাটাকে কোরআনে তুলে দিয়েছেন হানিফান খালি মোতাবাজ্য হলেই চলবে না কোনো ভায়া থাকবে না কোনো মাধ্যম থাকবে না কোনো গায়রুল্লাহর অস্তিত্ব থাকবে না হানিফান সব গায়রুল্লাহকে বর্জন করে সরাসরি শুধুমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্য হওয়া হানিফ কাকে বলে মা এলান হককে সমস্ত বাতিলকে সমস্ত গায়রুল্লাহকে বর্জন করে শুধুমাত্র এক আল্লাহর দিকে মতবাজ্য হওয়ার নাম হচ্ছে হানিফান এখানে পীরের মরিদ আউট হয়ে গেছে কারণ তারাও আল্লাহর দিকে মতবাজ্য হয় আর একজন তাও হেদবাদী মমিনে মতবাজ্য হয় পীরের মরিদরা মতবাজ্য হয় পীরের ভায়া মাধ্যমে আর ইব্রাহিমের অনুসারী তাওহিদবাদী মমিন মোতাবজ্জ হয় সরাসরি হানিফান সব বাতিলকে বর্জন করে সরাসরি কার দিকে হতে হবে এরপরে বিষয়টা হয়তো ব্যাখ্যা করতে পারে এই জন্য আবার আরো স্পষ্ট করা হয়েছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন ওয়ামা আনা আমি নই মিনাল মুশরিকিন মিন মানি থেকে হইতে আল মুশরিকিন মুশরিকিনদের থেকে আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই কেন ব্যাখ্যা দিতে হলো ওই লোকগুলো আল্লাহর দিকে মতবাজ্য হয় ওরা আল্লাহকে ডাকে কিন্তু ভয়া রাখে মাধ্যম রাখে শিরিক রাখে এই কারণে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে ওয়ামা আনামিনাল মুশরিকিন আমি আল্লাহর দিকে মতবাজ্য হলাম এজন্য কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই অংশীদার নেই শেয়ার নেই সমস্ত শেয়ার মুক্ত অংশীদার মুক্ত শিরিক মুক্ত হয়ে গায়রুল্লাহ মুক্ত হয়ে খাজা বাবা গাদা বাবা ল্যাংটা বাবা পীর বাবা গৌসুল আজম এরকম কুতুব আক্তাব কুতুব জুলফে দরাজ গেসু দরাজ বান্দা নওয়াজ খাজা নওয়াজ আতা বক্স গঞ্জে বক্স কত রকমের ভণ্ডামি তৈরি করেছে সব গায়রুল্লাহকে বর্জন করে আমি সরাসরি আল্লাহর দিকে মতো হচ্ছি আমা আনামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই ভাইয়েরা আমার তাজকিয়ার মানি হচ্ছে আত্মশুদ্ধির মানি হচ্ছে পীর ধরা নয় পীর বর্জন করা ভালো করে মনে রাখতে হবে তাজকিয়ার মানি হচ্ছে সমস্ত ভায়া মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহর এবাদত করা এই কারণে পাঁচক্ত সালাতে সমস্ত সালাতের প্রতি রাকাতে সুরায় ফাতেহা পড়া জরুরি সেই সুরায় ফাতেহার পাঁচ নম্বর আছে বলা হয়েছে ইয়াকা না বুধু আমি কেবলমাত্র তোমারই আবাদত করি কার আবাদত করি আমি এটাকে এভাবে বলি একজন মন্ত্রী বা এমপি কোন এলাকায় গেলে তাকে একটা মানপত্র দেয় মানপত্রের তিনটা অংশ থাকে প্রথম অংশে তার প্রশংসা করা হয় আপনি সদরঘাটের কামান মস্তানে জামান আপনার চরিত্র ফুলের মতো পবিত্র এরকম কথা বলে না মিছিল করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যত মিথ্যা বলে যাই হোক তারপর বলে এরপরে মন্ত্রী চিন্তা করে এত কিছু বলছো ভোট দাও কাকে সেটাও জানা দরকার কোন দল করো মনে মনে প্রশ্ন তখন বলে এই এলাকার মাটি আপনার ঘাটি আমরা ঘুমাইল আপনাকে স্বপ্নে দেখি সম্পর্ক যখন সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল এইবারে দাবি দেওয়া এই এলাকায় রাস্তা নাই ঘাট নাই মসজিদ নাই মাদ্রাসা নাই রাজপোল নাই নাই নাই আরো নাই সব দাও আপনি এবারে সুরায় ফাতেহা যেই সুরা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পড়েন এটা কোন অজিফা না এই সুরা সুরাতুল মাসআলা এটাকে বলা হয় মানপত্র এটাকে বলা হয় আবেদন এটাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা এই সুরার মধ্যেও তিনটা অংশ আছে প্রথম অংশে আল্লাহর প্রশংসা করা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত আল মানে সমস্ত হামদ মানে প্রশংসা সমস্ত প্রশংসা যা অতীত হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে সমস্ত প্রশংসা লিল্লাহ রব্বিল আলমিন কার জন্য এরপরে আর রহমান আর রহিম মালিক অমিদ্দিন এই সবগুলো প্রশংসা এবারে আল্লাহ তালাও জানতে চান প্রশংসা তো করলা কিন্তু সিরিক আছে কিনা এবাদত করো কার আল্লাহর হুকুম মানো কিনা বা মানলেও কোনো অংশীদার আছে কিনা এইখানে দুইটা ভাগ হয়ে যায় একটা ধর্মীয় সিরিক আর একটা রাষ্ট্রীয় সিরিক ধর্মীয় সিরিক হচ্ছে পীর বুজুর্গদের তরিকা মানা পীর বুজুর্গদেরকে কলবে বসানো তাদের তৈরি করা তরিকার জিকির করা হাতছে দম পাছান পাস আরো লতিফার জিকির ওরা নিজেরাও স্বীকার করে লতিফার জিকির কোরআন হাদিসে নেই এদেশের সবচেয়ে বড় ভণ্ড পীর এবং দাবিকার হকানি পীর চরমনাই পীর তার বইয়ে বেদে মারেফাতের শেষ দিকে লিখে দিয়েছে ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই কি লিখেছে কোরআনে পাক ও হাদিস শরীফে নাই তবে বুজুর্গানের দিনের আল্লাহওয়ালা লোকের আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছেন তার মানে হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কি তরিকার প্রয়োজন এটা আল্লাহর নবী বলে যান নাই সাহাবাহাম বলে যান নাই অবশিষ্ট রয়ে গিয়েছিল এই পীর বুজুর্গেরা আল্লাহর নবী যা না করে গেছেন তা তৈরি করেছে কত বড় ভণ্ডামি চরম বেয়াদমি আল্লাহর নবীর সানে কত বড় বেয়াদমি এই লোকগুলো এত বড় দৃষ্ট দেখিয়েছে যে আল্লাহর নবী যা করে যান নাই তা তৈরি করে বলছে যে আল্লাহকে পাওয়ার জন্য বুজুর্গের রাস্তা হিসেবে তৈরি করে দিয়েছে এই ছয় লতিফার জিকির আল্লাহর নবী শিখান নাই সাহাবা একরাম শিখান নাই মুখ বন্ধ করে সাপের মতো ফোস করা আল্লাহর নবী শিখান নাই লাভ দিয়ে বাদরের মতো সামিয়ানার উপরে ঝুলে থাকা এই বাংরামি কোন সাহাবা রাম শিখান নাই আল্লাহর নবী শিখান নাই সাহাবায়করাম বাদর ছিলেন না বান্দরামি করা কোনো মুসলমানদের কাজ হতে পারে না ভাইয়েরা আমার মনে রাখতে হবে তাজকিয়ার মানিটা কি এই তাজকিয়াকে পুঁজি করে পীর মুড়িদের ব্যবসা চালু করা হয়েছে দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা যেই ব্যবসায় কোনো পুঁজির প্রয়োজন হয় না যেই ব্যবসায় কোনো ঝুঁকি নাই কেবল লাভই আর লাভ সেই ব্যবসার নাম কি পীর মুরিদি ব্যবসা আর বিভিন্ন তরিকা তৈরি করে দেওয়া এই কারণে আল্লাহ সুবাহ যেন জিজ্ঞেস করছেন সৌরায় ফাতে হায় তুমি তো মাশাল্লাহ খুব প্রশংসা করলা বলো এবাদত করো কার এইবারে বান্দা পরিচয় দিচ্ছে তোমার পরিচয় কি বলো বান্দা পরিচয় দিচ্ছে ইয়াকা না আবুদু আল্লাহ আমার পরিচয় হচ্ছে ইয়াকা না আবুদ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলাম আর তুমি হচ্ছে আমার মালিক গোলাম আর মালিকের সম্পর্ক তোমার সঙ্গে আমার ইয়াকা সুরায় ফাতেহায় বারবার বলা হচ্ছে চিন্তা করবেন কি বলছেন না বুঝে তোতা পাখির মতো আওড়াচ্ছে আর গিয়ে পীরকে ভায়া মাধ্যম এই আঁকা না আবুদুর মধ্যে কোন ভায়া মাধ্যম আছে এই আঁকা না আবুদু যেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন বলো তোমার পরিচয় কি কার আনুগত্য করো কার গোলামি করো এবার বান্দা পরিষ্কার করে বলছে ইয়া কানা আবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার সঙ্গে আমার সম্পর্ক গোলাম আর মনিবের সম্পর্ক তুমি আমার মনিব আমি তোমার গোলাম সম্পর্ক হয়ে গেল এবারে তিন নম্বরে কি ছিল দাবি দেওয়া এবারে তাহলে দাবি দেওয়া করো গোলাম যখন হয়েছে এখন দাবি করো এবারে শুরু হচ্ছে তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য চাও ওই রাস্তা নাই একদিন সিরাতাল মন্ত্রীর কাছে চা রাস্তা আল্লাহর কাছেও কি বোঝা রাস্তা একটা গুরুত্বপূর্ণ জিনিস তবে দুই রাস্তায় পার্থক্য আছে এহদিন সিরাতাল মুস্তাকিম আমাকে দাও সেরাতে মুস্তাকিম তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা আল্লাহ বলছেন সোজা রাস্তা তাও পীর বলল তরিকা চাও তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়া হ্যাঁ আরো কত তরিকা তৈরি করেছে আপনিও তৈরি করতে পারেন নিজের নাম যোগ করে তৈরি করে দেন এরকম কত তরিকা এই কারণে বলা হচ্ছে ইয়া আবুদু আমি বলে থাকি হজ করতে গেলে একই কথা হাজি সাহেব এহের আম পরে যখন গোসল করে কাপড় চোপড় পরে এহরাম করে নিয়াত করে ফেললো আল্লাহ উরিদুল হজ লাব্বাইকে হজ্জাতিন আমি হজের তালবিয়া পড়ছি এরপরে তালবিয়া পড়া শুরু হয়ে যায় লাব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ আমি হাজির আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত আল্লাহ কয় তোর লাভবাহিক শুনবো না আগে পরিচয় দে তার মনের মধ্যে কোনো বাবা আছে কিনা তোর মনের মধ্যে কোনো সিরিক আছে অংশীদার আছে কিনা কোন ভাইয়া মাধ্যম আছে কিনা এইবারে হাজি সাহ পরিষ্কার করে বলছে না না লাভবাইকা লা সারি কালা লাভবাইক আল্লাহ আমি তোমার কাছে হাজির তোমার কাছে হাজির হতে গিয়ে লা সারি লাকা কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই কোনো অংশীদার নেই কোনো খাজা বাবা নেই গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই পীর বাবা নেই জুলফে দারাজ নেই গেসু দারাজ নেই আতা বক্স নেই গঞ্জে বক্স নেই খাজা নামাজ নেই বান্দা নামাজ নেই গরিব নামাজ নেই কোন কেউ নেই লা শারিকা লাকা আল্লাহ তোমার সাথে কারো শরিক করছি না সব শিরিক মুক্ত হয়ে আমি তোমার কাছে হাজির চিন্তা করেছেন কোন সময় হজ করতে যায় মানুষ আমি আপনাদের দাওয়াত দিয়ে রাখি ফাঁকে এবার যারা আমার সঙ্গে হজ করতে যেতে চান ইনশাল্লাহ আমি টাকা জমা দিয়েছি দশ দিন সময় বাড়ানো হয়েছে এই সপ্তাহ পুরো আছে সামনে সপ্তাহ এখনো যাওয়ার সুযোগ আছে যারা হজে যেতে চান এই সপ্তাহের মধ্যে পাসপোর্টের কপি আর টাকা জমা দিয়ে ছবি জমা দিয়ে দেবেন যাই হোক হজ করতে মানুষ যায় বাইতুল্লাহ তফ করে এসে বাড়ি এসে জিজ্ঞেস করে ওই যে একটা মাজার সবাই তফ করলো গিলাফ পড়ানো মাজারটা কোন বাবার বাবার মাজার দেখে গিলাফ জড়ানো দেখে দেখে এমন ভাবে নষ্ট হয়েছে আল্লাহর কেউ গিয়ে জিজ্ঞেস কোন বাবার মাজার ইব্রাহিম আসলাম মাজার কিনা তালাশ করে আপনি দেখবেন এখানে বহু হাজি আছে যারা বলে ওখানে ইব্রাহিমের মাজার আছে ইসমাইলের মাজার আছে এইসব প্রচার করে ভাইয়েরা আমার হজ করতে গেল লাভবাইক কালা শারিক আলাকা লাভবাইক নামাজ পড়তে গেলে ইয়া কানা আবুদু সমস্ত গায়রুল্লাহকে ত্যাগ করতে হয় এটার নামে তাজকিয়া তাজকিয়ার মানে হচ্ছে সমস্ত তাগুদকে বর্জন করে সমস্ত রশি মশি বাদ দিয়ে এক রশি ধারণ করা পবিত্র কোরআনের সুরায় বাকারা দুই নম্বর সুরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো অয়ুমিম বিল্লাহি অতপর আল্লাহর উপর ইমান আনলো আগে বর্জন তারপরে গ্রহণ আগে লাইল হামানি বর্জন কুনি নাই বর্জন এরপরে এখানেও খেয়াল করুন সুরায় বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতটা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এটা শর্ত যে তাগুতকে কুফুর করবে অতপর বিল্লাহি আল্লাহ পরিমাণ আনবে বোঝা গেল তাগুতকে কুফুর না করে তাগুতকে প্রত্যাখ্যান না করে তাগুতকে বর্জন না করে যতই আল্লাহ বিল্লা করে কোনো কাজ হবে আল্লাহর এবাদত করে তাগুতের সঙ্গে আল্লাহ খুব আনুগত্যশীল এটা মমিন নয় সব নবীদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এই তাজকিয়া করার তাজকিয়ার মানে তাগুত বর্জন করা সুরায় নাহাল ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা পরিষ্কার বলেছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এক আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে খালি বর্জন না এই জিতে শব্দের মূল অর্থ হচ্ছে নিরাপদ দূরে থাকা ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ দূরে থাকুন দুইশো গজ দূরে থাকুন এরকম ভাবে ইস্তেনাব মানে হচ্ছে তাগুতের থেকে নিরাপদ দূরে থাকুন তাগুত মানে হচ্ছে ওই সমস্ত শাসক যারা আল্লাহর পরিবর্তে নিজের আইন তৈরি করে ওই সমস্ত বিচারক যারা মানব রচিত বিচার আইন দিয়ে বিচার করে তাগুত মানে হচ্ছে ওই সমস্ত পীর ফকির যারা আল্লাহর শিখানো আল্লাহর রসুলের বাতলানো তরিকা বাদ দিয়ে নিজেরা তরিকা তৈরি করে তা বুধ চৈশয়ে তান যে মানুষকে বিভিন্ন তরিকা আবিষ্কার করে শিখিয়ে দিয়ে নিজে মদত নেয় এক কথায় আল্লাহর পরিবর্তে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যার এবাদত করা হয় তার নাম কি তাগুত চিনে এই জাতি অথচ তাগুত থেকে বর্জন করে ইমানের জন্য শর্ত আল্লাহ তালা বলছেন আলাকাত বাস না ফি কুল্লি উম্মতের রাসুল আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি কি হুকুম দিয়ে আনে আবুদুল্লাহ তানিব তাগুত তোমরা আল্লাহর এবাদত করবে তাগুতকে বর্জন করবে তাহলে তাগুত একটা গুরুত্বপূর্ণ বিষয় তাগুতকে বর্জন না করলে ইমানদার হওয়া যায় না আল্লাহ শর্ত আরোপ করে দিয়েছেন সুরায় বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে ফামাই একফুর বিত্তাহুত যে তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো ত্যাগ করলো বিল্লাহি অতবার ইমান আনলো তাহলে তাগুতকে প্রত্যাখ্যান করা কি এখন তাগুত কি জিনিস জানে না এক কথায় তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ভাবে যার এবাদত করা হয় তার নাম কি তাগুত সরাসরি এবাদত করা হয় শাসকদের শাসকরা আল্লাহর আইন বাতিল করে মন গড়া আইন তৈরি করে দিয়েছে এই কারণে যে সমস্ত মন্ত্রী এমপি সংসদে গিয়ে আল্লাহর বিধান পরিবর্তন করে নিজেরা মন গড়া আইন তৈরি করে তারা কি এমনি ভাবে যেই সমস্ত বিচারকেরা আল্লাহর বিধান থাকা সত্ত্বেও চোরের হাত কাটা বিধান বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার করে যে সমস্ত বিচারকেরা জেনাবে বিচারে বিচার আল্লাহরটা বাদ দিয়ে মানুষ একটা দিয়ে বিচার করে যে সমস্ত বিচারকেরা আল্লাহর দেওয়া সম্পত্তি বন্ধনের আইন বাতিল করে মানুষের তৈরি করা আইন যারা বিচার করে তারা তাগুত এমনি ভাবে ওই সমস্ত পীরেরা যারা আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে অভিভাবক দিয়ে নিজেরা অভিভাব তৈরি করে দেয় আল্লাহর রসুল আনিত শরিয়াবাদ দিয়ে নিজেরা শরিয়াত তৈরি করে দেয় তারাও তাগুত এরকম শয়তান ও তাগুত আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো অয়োমিল্লাহি অ এর পরিমাণ আনলো এই দুই শর্ত যারা পূরণ করলো ফকাদ ইসলাম সাকাবিল অরুয়াতিল উস্কা সে ব্যক্তি শক্ত রজ্জু ধারণ করলো শক্ত হাতল ধারণ করলো যা কখনো ছিঁড়ে যাবার নয় লাং লাহা যা কখনো ছিঁড়ে যাবে না তোমার আট রশিদ ছিঁড়ে যাবে সাত রশিদ ছিঁড়ে যাবে তিস্তিয়ার রশিদ ছিঁড়ে যাবে কাদরিয়া ছিঁড়ে যাবে নকশাবন্দিয়া ছিঁড়ে যাবে সোহরাবাদ দিয়া ছিঁড়ে যাবে কিন্তু যে ব্যক্তি এক রশি ধরবে কার রশি কখনো ছিঁড়ে যাবে না এই ফ্যানটা ঝুলন্ত আছে একটা করার সঙ্গে এটার নাম অরো আরবিতে করা এটা মজবুত কিন্তু লাগানো ঠিক হয় নাই তাতেও চলবে না জন্য কোরআন বলছে ফকাদ ইস্তাম থাকা ইস্তাম থাকা মানে দুই হাতে শক্তভাবে ধরা এক হাতে ধরলে চলবে না একদিকে বর্জন আর একদিকে এই দুই হাত একদিকে লাইলাহা আর একদিকে ইল্লাল্লাহ একদিকে বর্জন আর একদিকে গ্রহণ ফামাইয়াক ফুরবি তগুত তাগুতকে কুফুর করো বর্জন করো এরপরে ওমেন বিল্লাহি আল্লাহর উপর মানানো এই দুই হাতে ধরো এরকম যারা ধরলো ফাকাদ ইসলাম সাকাবিল ওরওয়াতিল আর আমি দাওয়াত দিলাম লাহ দাওয়াত দিলাম তাগুত গিয়ে আমার দাওয়াতের মঞ্চ তৈরি করে দিল তাগুত গিয়ে আমার মাহফিলের আমার বড় মাহফিলের চতুর্দিকে পাহারাদারি করলো তাগুত গিয়ে ব্রিজ তৈরি করে দিল এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তাগুতকে বর্জন করা হয় নাই এই লাহা আমি আগেই বলেছি এই লাহার দাওয়াত আল্লাহর নবী দেন নাই যাই হোক আজকে আমি সেদিকে যাচ্ছি না ভাইরা আমার পরিষ্কার হয়ে গেল যত গায়রুল্লাহ যত তাগুত সবগুলো বর্জন করাই হচ্ছে তাস্কিয়ার মূল উদ্দেশ্য মর্ম কথা আপনারা জানেন মক্কার কুফাররা আল্লাহর ইবাদত করত তারাও গবাইতুল্লাহ তওয়াব করত হজ করত আবু জাহেল হজ করত আবু জাহেল পীর ছিল লম্বা দাড়ি ছিল পাগড়ি পরত প্রতিদিন মসজিদে ফজর আগে গিয়ে বসে থাকত আল্লাহর নবী যেদিন মেয়েরাজ থেকে আসলেন সেদিনও সর্বপ্রথম দেখা হয়েছিল কার সাথে মক্কার পীর সাহেব আবু জাহেলের সাথে মনে রাখতে হবে আবু জাহেলরা কিন্তু নাস্তিক ছিল না আবু জাহালরা আল্লাহকে অস্বীকার করত না কোরআন পরিষ্কার বলছে সুরা ইউনুস দশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আল্লাহর পরিবর্তে এমন জিনিসের এবাদত করে যা ওদের ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না দেবদেবীর পূজা করে আর কি বলে এবং তারা বলে এই দেবদেবী এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী পরিষ্কার হয়ে গেল মক্কার আবু জাহের আবুল হাবরা মূর্তি পূজা করত কিসের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সেজন্য এমনি ভাবে সৌরায় জুমার উনচল্লিশ নম্বর সৌরার তিন নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى যারা আল্লাহর পরিবর্তে বহু ইলা বহু রব বহু দেবদেবীর পূজা করে তারা বলে মা না আবুদুহুম আমরা এগুলোর ইবাদত করি না কোনো উদ্দেশ্য নাই একটাই মাত্র উদ্দেশ্য জুলফা এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে কি করবে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে বুঝে গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করত দেবদেবী পূজা করত কিসের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে সেই মাধ্যম হিসাবে এ কারণে যদি মক্কার মোশেকেরা কাফের হয়ে থাকে তাহলে যারা একই উদ্দেশ্যে পীরদেরকে পূজা করে আর মান্য করে আর বলে জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরা লাগে প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে অতএব আল্লাহর কাছে বলতে হইলেও পীর সাহেব লাগে অশিক্ষিত মূর্খ মুরিতারা মাশাল্লাহ যুক্তিটা খুব সুন্দর যুক্তি বাইরা আমার মূর্খ মুরিদরা বিশ্বাস করতে পারে কিন্তু কোরআন বলে এই একই উদ্দেশ্যে মক্কার মোশেরেকেরা মূর্তি পূজা করত জজের কাছে উকিল ধরা লাগে কেন ভালো করে বুঝো জজ গায়েব জানে না কে কাকে খুন করলো জানে না দুই পক্ষের উকিল লাগিয়ে দেয় ঝগড়া করো জেরা করো সত্য উদ্ঘাটন করো আমি জানতে চাই দুনিয়ার জজের কাছে সত্য উদ্ঘাটনের জন্য উকিলদের তর্ক করতে হয় জেরা করতে হয় তার মাধ্যমে তারা সত্যটাকে তাদের সামনে তুলে ধরে আল্লাহর কাছে কি কিছু অজানা আছে যেটা আপনারা তুলে ধরবেন দুনিয়ার জজ নিজের চোখে যদি দেখে একজন আরেকজনকে খুন করেছে ওই মামলা তার আদালতে আসলো সাক্ষী প্রমাণ ছাড়া সে কি ফাঁসির হুকুম দিতে পারবে তার আদালতে বিচার আসলো সাক্ষী প্রমাণ আসলো সব বিরুদ্ধে ইনি খুন করেন নাই জজ তাকে বেকসুর খালাস দিতে বাধ্য ঠিক কিনা নিজের দেখা এলেন দিয়ে বিচার করতে পারে না আল্লাহ সুবাহ এই দুর্বল জজের সঙ্গে তুলনা করেছ যে আল্লাহ তালা কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ হাকিমিন বিচারকদের বিচারকদের বিচারক তিনি কারো পক্ষে মুখে কারো কাছে মুখামুখি নন জবাবদেহিতে বাধ্য নন নিজের এলেম অনুযায়ী বিচার করতে পারেন সর্বময় ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ সুবাহান তালাকে দুনিয়ার বিচারকের সঙ্গে তুলনা করে যারা উকিল হয়ে বসে আছে কত বড় বেআদব কত বড় চরম ভৃষ্টতা প্রদর্শন করছে এই বেআদবদের জন্য আমাদের মনে রাখতে হবে এরা পরিষ্কার আল্লাহর দিনের মধ্যে সিরিক ঢুকিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে ওই বেটা কার সুপারিশ লাগে যারে প্রধানমন্ত্রী চিনে না কোন দল করে কি করে চেনে না তখন যারা চিনে তাদের সুপারিশ চায় মন্ত্রী এলাকার মন্ত্রী এলাকার এমপির সুপারিশ নিয়ে আসো আসলে ভোট দেয় কাকে কোন দলকে তা জানার জন্য আল্লাহ কি কাউকে চিনেন না প্রধানমন্ত্রী নিজের ছেলে নিজের আত্মীয় যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু চায় মন্ত্রী এমপির কি সুপারিশ নেওয়া লাগে তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রীর কাছে তার আপনজনের যেমন কোনো সুপারিশ লাগে না আল্লাহর কাছে আল্লাহর প্রতিটি বান্দা ওই মন্ত্রীর আপনজনের চেয়ে বেশি প্রিয় বেশি পরিচিত এ কারণে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে কোন গায়রুল্লাহ কোন মন্ত্রী এমপি পীর বুজুর্গ ফকিরের কোন সুপারিশের প্রয়োজন নেই ভাইরা আমার কোরআন আল্লাহ সুবাহান স্পষ্ট করে দিয়েছেন তুমি সুপারিশ নিচ্ছ কার আল্লাহ তারা একটু কটাক্ষ করেই বলেছেন আল্লাহ তারা বলছেন সৌরায় হজ বাইশ নাম্বার সৌরার তেয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন ইয়া ইউহান নাসু মাসালুন ফাস্তামিউ হে লোক সকল ও হে মানব জাতি তোমাদেরকে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কান লাগাইয়া শুনো কান খুলে শুনো কি সেটা আল্লাহ তারা বলছেন নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদের আবাদত করো ভায়া মাধ্যম বানাও যাদেরকে ডাকো জুবাবান তারা একটা মাছিও তৈরি করতে পারে না ওলা বিজতামাউ লাহ তারা যদি সব একাত্র হয় দুনিয়ার সমস্ত খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা দেব দেবীওয়ালা সব একত্র হয় ওলা বিজতামাউ লাহু সব যদি একটা মাছি তৈরি করার জন্য একত্র হয় তাহলে তারা একটা মাছিও তৈরি করতে পারবে না শুধু তৈরি করাই না এরপরে বলছেন যদি তাদের সামনে থেকে মাছি কোনো কিছু নিয়ে যায় মাছির থেকে ওরাকে উদ্ধার করতে তারা সক্ষম না এরপরে বলছেন কতই না দুর্বল প্রার্থী এবং যার কাছে প্রার্থনা করছে কত দুর্বল সুরায় হজ তেয়াত্তর নাম্বার থেকে চুয়াত্তর নাম্বার আয়াত এরপরে শেষে আল্লাহ তারা বলছেন মা কদারুল্লাহ হক্কা কদারিহি তারা আসলে আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই এটাই রহস্য আল্লাহকে যদি চিনত আল্লাহকে যদি জানতো তাহলে কেন তার আল্লাহকে বাদ দিয়ে আবার গায়রুল্লাহকে ভাইয়ের মাধ্যম বানাচ্ছে আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই বাস্তব এটাই অনেক সময় দেখা যায় ছেলেরা বাবার কাছে চায় না কারণ বাবার সম্পর্কে ধারণা রাগ করলে সে দিবে না মায়ের কাছে গিয়ে আবেদন করে ওনারা বোধ হয় আল্লাহকে এরকম কি করেছেন নওয়াজবিল্লা মনে হয় আল্লাহকে এমন কিছু মনে করছেন যে আল্লাহ হয়তো গেলে পিট্টি লাগাবে রাগ করবে সেই জন্য আল্লাহর কাছে না গিয়ে যায় কার কাছে পীরের কাছে আপনারা জানেন এই চর্মনায় পীরের বইয়ের মধ্যে পরিষ্কার লেখা বেদে মারেফতের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কারও লিখেছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ তালা মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ এমনি সরাসরি মাফ করতে চান না কি জঘন্য আকিদা অথচ কোরআন পরিষ্কার বলছে শুনুন কোরআনের সুরায় নেশা চার নম্বর সুরার একশত দশ নম্বর আয়াত আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন আমাল সুয়ান أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ তারা বলছেন মাই আমাল সুআন যে ব্যক্তি কোন অন্যায় করলো আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের উপরে জুলুম করলো অত্যাচার করলো পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহ তারা বলছেন অতবার সে আল্লাহর কাছে ইস্তেকফার করে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ সে অবশ্যই আল্লাহকে পাবে গফুর আর রাহিমা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহকে রাগান্বিত পাবে না আল্লাহকে ধিক্কার তথা পাবে না আল্লাহ সুবাহান তাকে ক্ষমাও করবেন দয়াও করবেন আল্লাহ তারা বললেন যত অন্যায় করে যত পাপ করে আল্লাহর কাছে তবা করলে ইস্তেকফার করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পীর বলল বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চান না ও আমার জাতি আমরা কি পীরের কথা মানবো না আল্লাহর কথা মানব আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি আল্লাহর অলি না শয়তানের অলি পরিষ্কার বক্তব্য অলি দুই রকম কয় রকম এক প্রকার হচ্ছে আল্লাহর অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের অলি যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তালা ক্ষমা করবেন এটার বিরুদ্ধে বলে ক্ষমা করবেন না তারা শয়তানের অলি হতে পারে ইবলিসের অলি হতে পারে তাগুতের অলি হতে পারে আল্লাহর অলি হতে পারে না পরিষ্কার আয়াত ভাইরা আমার কোরআনে আয়াত আমি বলতে অনেক সময় লাগবে অনেক আয়াত আছে সম্পর্কে সুরায় মোমেনুন চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত আল্লাহ তারা স্পষ্ট করে বলছেন অকাল রব্বুকুম লাকুম অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন তোমাদের রব বলছেন ও লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দিব উদি আমাকে ডাক দাও আস্তা দিবে লাকুম আমি ডাকে সাড়া দিব কোনো ভাইয়া মাধ্যম আছে না পীর চলবে আল্লাহ বলছেন ডাক দাও পীরের মাধ্যমে তারা আমি শুনবে কথা বলেছেন নাকি কোরআনের স্পষ্ট আয়াত তাজকিয়ার মানি হচ্ছে এই সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার নাম কি এটাই লাহার অর্থ এই লাহার অর্থ এটাই মূল বক্তব্য লাহা কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই কারণ আমি করি না কারো বিধান মানি না ইল্লাল্লাহ একজনকে মানি একজনকে গ্রহণ করি একজনের হুকুম মানি একজনের এবাদত করি একজনের আনুগত করি মসজিদেও যার হুকুম মানব আদালতে তার হুকুম মানব ব্যাংকে তার হুকুম মানব তিনি কে লাইলাহা ভাইরা আমার এই তাজকিয়ার গুরুত্ব কত বেশি শুনুন আমাদের ওরা বদনাম করে তাজকিয়া মানে না তাজকিয়া মানে কিনা আজকে শোনো ভালো করে পীরের মুড়ির যদি কেউ থেকে থাকো কান খুলে শোনো অথবা যারা নেটের মাধ্যমে আমাদের এই লেকচার ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়ায় শোনা যাবে এরপরে বক্তব্য লিখে দেওয়া হচ্ছে নামাজের পরে এই বক্তব্যের কপি পাওয়া যাবে প্রত্যেকে বেশি করে নিবেন পীরের পীরের মুরিদদেরকে দেখাবেন তাজকিয়ার গুরুত্ব আমরা কিভাবে আলোচনা করছি আল্লাহ সুবাহ সুরায় শামস এই সুরায় এগারোটা জিনিসের নামে কসম করে এগারোটা জিনিসের নামে শপথ করে এরপরে ঘোষণা করেছেন কদ আফলাহামাং সূর্যের কসম অবহাহা এবং সূর্য যখন আলোকিত হয় তার কসম ওয়াল কামারিদা তালাহা চন্দ্রের কসম যখন তা সূর্য ডুবার পরে উদিত হয় আবার ওয়ান্নাহারিদা জাল্লাহা দিবসের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে দেয় অচ্ছামায়ে আবার আকাশের কসম অমা বানাহা আসমান যিনি তৈরি করেছেন তার কসম ওয়াল আরদে জমিনের কসম অমাতহাহা এবং জমিনকে যিনি বিস্তীর্ণ করেছেন তার কসম ও নাফসিন এবং নাফসের কসম অমাতওয়াহা এবং যিনি এটাকে সুষম করেছেন তার কসম এগারোটা কসম করে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান জাক্কাহা নিশ্চয়ই সফল হয়েছে সে যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে তাজকিয়া করেছে পরিচ্ছন্ন করেছে সমস্ত শিরিক মুক্ত করেছে বেদাত মুক্ত করেছে যম যত রকমের পাপ পঙ্কা মুক্ত করেছে সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত করেছে কদ আফলাহা মান জাক্কাহা যে তার নফসকে শুদ্ধ করেছে পরিচ্ছন্ন করেছে সে সফল হয়েছে অকদ খাবা মান দাসাহা আর যে তার নফসকে কলুষিত করেছে সিরেক যুক্ত করেছে বেদাত যুক্ত করেছে হিংসা ঢুকিয়েছে বিদ্বেষ ঢুকিয়েছে প্রতিবাদ ঢুকিয়েছে এরকম ভাবে যত রকমের আত্মার রোগ আছে এগুলোর দ্বারা কলুষিত করেছে সে তার নষ্টকে কলুষিত করেছে কত খাব আসে ক্ষতিগ্রস্ত হয়েছে বঞ্চিত হয়েছে ব্যর্থ হয়েছে ভাইরা আমার আমাদের মনে রাখতে হবে আমরা যারা দিনের কাজ করছি আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে সেজন্য আজকে আলোচনা কোরআনে এই তাজকিয়ার গুরুত্ব কত বেশি দেওয়া আছে শুনুন ইব্রাহিম আলাইহিসালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন অনেকগুলো দোয়া করেছিলেন কোরআনের বিভিন্ন আয়াতে আছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা কান্তা সামিউল আলিম হে আল্লাহ তুমি কবুল করো এরকম অনেক দোয়া করলেন এরপরে দোয়া করলেন আল্লাহ মসজিদ তৈরি করলাম মাদ্রাসা তৈরি করলাম যোগ্য শিক্ষক না থাকলে ভুল শিখাবে আল্লাহ তুমি একজন শিক্ষক দাও কি দাও আল্লাহ সুবাহান তালার কাছে প্রার্থনা করছেন কে এব্রাহিম আলাইসালাম প্রার্থনা করছেন সুরায় বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত করুন সেখানে পরিষ্কার বলা আছে ইব্রাহিম দোয়া করলেন মিনহুম আমাদের রব তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও রসুল পাঠাও ইমাম পাঠাও আমার শিক্ষক পাঠাও ইয়াতলু আলাইহিম মিনহুম তাদের থেকেই না ফেরেস্তা থেকে অনেক আছে নবী মানুষ ছিলেন নাকি নবী কি মানুষ ছিলেন কি ছিলেন ফেরেস্তা ছিলেন না আল্লাহ ছিলেন ফেরেস্তা বললে মানুষের চেয়ে উপরে গেল নিচে গেল আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি মানুষ রসুল যদি মানুষ না হয় তাহলে কি হবে বলবা ফেরেস্তা তবে নিচে গেল নইলে বলতে হবে কি আল্লাহ মূলত এই সমস্ত লোকেরা আল্লাহর রসুলকে আল্লাহর আসনে বসায় কারা আসনে তারা পরিষ্কার বলে আল্লাহর জাতি নূর যে নবী তৈরি হয়েছে খোদার নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা বুঝতেই পেরেছেন কত বড় শিরিক আর এই জন্য কতগুলো জাল হাদিস তৈরি করেছে আব্বালুমা খালাক আল্লাহ নুরি জাল হাদিস যাই আমি সেদিকে যাচ্ছি না আলোচ্য বিষয় ছিল তাস্টিয়া কত গুরুত্বপূর্ণ শুনুন ইব্রাহিম আলাইসালাম দোয়া করছেন রব্বানা ফিহিম রাসূলাম মিনহুম হে আমাদের রব তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও মিনহুম তাদের থেকেই মানুষদের থেকেই আমার সন্তানদের থেকেই ফেরেস্তা না আল্লাহ তুমি নিজেও না বরং কি রসুল পাঠাও মিনহুম তাদের থেকে কাজ করবে কি এতলু আলাইহিম আয়াতিকা যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে আল্লি মোহামুল কিতাব ওয়াল হেকমা এবং তাদেরকে কিতাব হেকমার তালিম দিবে এবং তাদের আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে তাজকিয়া করবে তাজকিয়া শেষে তাজকিয়া কোথায় খেয়াল করুন তো তাজকিয়া কি শেষে হয় না আগে হয় আগে হয় আগে হয় দোয়া উল্টো হয়ে গেছে আমি আগে বললাম না যে পুরাতন বিল্ডিং রং করতে আগে কি করতে হবে আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে তাহলে তাজকিয়া তো আগে আগে লাইলাহা বর্জন এরপরে ইব্রাহিম আলাহ সালাম দোয়া করেছেন তার মানে তাস্কিয়া কি আগে না শেষে শেষে হয়ে গেছে এই কারণে শুনুন আল্লাহ তালা এই আয়াতের জবাব দিতে গিয়ে ইব্রাহিমের দোয়া মঞ্জুর করতে গিয়ে আল্লাহ তালা যেটা দান করেছেন সেখানে তাজকিয়াকে আগে নিয়ে এসেছেন পড়ুন কোরআন উপলব্ধি করুন বুঝুন আল্লাহ সুবাহ সুরায় জুমুহা বাষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ওই আল্লাহ যিনি উম্মিনদের মাঝে রাসূল পাঠিয়েছেন মিনহুম তাদের থেকেই তাদের থেকেই যার কাজ হবে কি এতলু আলাইহিম আয়াতিহি যিনি তাদের সামনে তার আয়াতকে তেলাওয়াত করবেন আয়াত তেলাওয়াত আগে কারণ পরিষ্কার করতে হলে সাবান লাগবে না এরা আমার কাপড়ে ময়দা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করা হয় শরীরে ময়দা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করা হয় লোহায় জং ধরলে র‍্যাব দিয়ে পরিষ্কার করা হয় ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহান জানিয়ে দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি একজন রসুল পাঠালাম যেই রসুল মানুষের মধ্যে আমার আয়াত তেলাবাদ করে আয়াতের র‍্যাব দিয়ে ঘষে গচ্ছে আয়াতের সাবান দিয়ে ধুয়ে মুচ্ছে ইউজাকিহিম মানুষের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এরপরে ওই আল্লি মহমুল কিতাব ওয়াল হেকমা অতবার কিতাব ও হেকমা দ্বারা নতুন রং করে দিবেন এবারে তার আগে কিনা কিতাব হেকমার তালিম পরে আগে তাস্কিয়া পরে তালিম আগে পরিচ্ছন্ন করা পরে রং করা সজ্জিত করা এখানে সেটাই সুন্দর করে বলা হয়েছে এটা আছে সুরাজ জুমার দুই নম্বর আয়াতে একই কথা বলা আছে আর এক আয়াতে মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة এখানে একই কথা বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষের উপরে মুমিনদের উপরে এহসান করেছেন দয়া করেছেন একজন রাসুল তাদের মধ্য থেকে পাঠিয়েছেন যার কাজ হচ্ছে আলাইহিম মানুষের সামনে আল্লাহর আয়াত আওয়াজ করবে অয়ুজাক্কিহিম এবং আয়াতের মাধ্যমে অয়ুজাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে আত্মাকে শুদ্ধ করবে অয়ু আল্লি মোহামুল কিতাব অল হেকমা এবং কিতাব হেকমার তাপিরে অধিবা তালিম দিবে পরিষ্কার করুন পরিষ্কার বলা আছে অয়ু আল্লি মোহামুল কিতাব অল হেকমা جنہیں مانوش کے کتاب و حکمر تعلیم دلے এই কেতাব ও হেকমার তালিম বাদ দিয়ে যারা পীরদের অভিভাবক লায় একশো ছাব্বিশ তরিকা সাড়ে তিনশো তরিকা লতিফার জিকির চিস্তিয়া কাদিয়া তরিকার জিকির শিখায় পাঠান পাশের জিকির শিখায় হাফসেদামের জিকির শিখায় আল্লাহর কালাম বাদ দিয়ে মানুষকে পীরদের তরিকার দিকে ঢুকিয়ে দেয় তারা কি নবীওয়ালা কাজ তারা শয়তানের কাজ করে আয়াত পরিষ্কার পড়ার চেষ্টা করবেন আয়াত নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে কারো কোনো দ্বিমত থাকলে কোরআনটা খুলে দেখুন যদি কোরআনের সঙ্গে মিলে যায় তাহলে এই বক্তব্য আর মুফতি জসিমুদ্দিন রহমানের বক্তব্য নয় এই বক্তব্য আল্লাহ সুবাহ আল্লাহর বক্তব্যের সঙ্গে যদি কোনো ব্যক্তি দ্বিমত করে পীরে মুড়ি ধোয়ার কারণে পীরের তরিকা ধরার কারণে কোরআনের কোন বিধানকে স্বীকার করে কোরআনের কোন বিধানকে অবব্যাখ্যা করে কোরআনের বিধানকে মানতে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে ব্যক্তি যাই হোক না কেন আল্লাহর অলি হতে পারে না পরিষ্কার ভাবে বুঝতে হবে তাজকিয়া আগে পরিষ্কার করা তারপরে নতুন কালার করা কি দিয়ে কিতাব হেকমাতের তালিম দিয়ে কিতাব হেকমার বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই তাজকিয়ার একটা গুরুত্ব এত বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলা ইন্নাফিল জাসাদে মধুগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল্প আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলা ইন্নাফিল জাসাদে মধুগা শুনে রেখো নিশ্চয় দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে ইদা ফালুহাত ওই টুকরা যদি ঠিক থাকে ওই অংশ ঠিক থাকে ফালুহাল জাসাদু কুল্লুহ তাহলে পুরা দেহ ঠিক থাকবে ওয়াইদা ফাসাদাত আর যদি ওই দেহের অংশটা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ফাসাদাল জাসাদু কুল্লুহু তাহলে পুরা দেহ নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কলম জেনে রাখো সেইটার নাম কি কলব হাদিসটা আছে বুখারির বাউন্ন নম্বর হাদিস মুসলিমের চার হাজার একশো আটাত্তর নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার নয়শো চুরাশি নম্বর হাদিস মোস্তাদে আহমদের আঠারো হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিস প্রায় সব কেতাবি আছে প্রসিদ্ধ হাদিস সহি হাদিস বোঝা গেল ওই কলবটা যদি ঠিক থাকে সে মানুষ থাকে কলবটা নষ্ট হলে মানুষ থাকে না এই কারণেই কোন একজন কবি বলেছেন সুরাত আদমি আহমদ জাহলু হাম সুরাতের নাম মানুষ নয় সুরাতের নাম যদি মানুষ হতো চেহারার নাম মানুষ হতো তাহলে আবু জাহেল আর আবুল আহাব আর মোহাম্মদ সাল্লাহাম একই হতেন তারা সবাই মানুষ চেহারা কাছাকাছি ছিল এমনি ভাবে কুয়াত শক্তির নাম মানুষ নয় গর্বা কুয়াত আদমি ইনসাবুদে গাও খর আজ আদমি বেহতার সুদে এটা একটু ভুল আসছে এখানে এটা কুয়াত হবে এখানে যদি শক্তির নাম মানুষ হতো তাহলে আ মানুষের চেয়ে গরু গাদা ভালো হতো গরু গাদার গায়ে বাঘের গায়ে শক্তি মানুষের বেশি আছে বোঝা গেল শক্তির নাম মানুষ নয় ভাইরা আমার এই কলবটা যার ঠিক আছে এ ব্যক্তি মানুষ আর যার কলব ঠিক নেই সে মানুষ না বরং মানুষের গিলাপ পড়ে আছে হামজিয়াবুন সিয়াবিন একটা সিংহকে যেরকম মানুষের মুখোশ পরাই দিলে যা হয় তাই হচ্ছে আসলে সেটা মানুষ আসলে সেটা কি পশু পশু দেখেন না পশুগুলো কি করে একটা বুড়ো আলেমকে জীবন্ত একটা আলেমকে নির্যাতন করে করে তার কোমর থেকে বাকি অংশ পচিয়ে ফেলেছে একটা জীবন্ত মানুষের নখের ভিতরে সুল ঢুকিয়ে দিয়ে আলপিন ঢুকিয়ে চরম নির্যাতন করে লোক যখন মারা যাচ্ছে তখন তরি ঘড়ি তাকে সব জামিন দিয়ে দিল দেখেন নাই ভাইরা আমার আমি এই বিষয়গুলো বলতে চাচ্ছি না কারণ বলব কোন সমাজে মানুষের সমাজ হলে কথা বলা যায় পশুর কাছে পশুর কাছে কোরআন হাদিসের বাণী শুনিয়ে লাভ নাই পশুর জন্য কোরআন নয় পশুর জন্য লাঠির প্রয়োজন কি প্রয়োজন এটা আমি আগেই বলেছি এর উপর আমার লেকচার আছে কয়েকটা বক্তব্য ভালো করে পড়বেন মোরার আর কত মার খাবো বই আছে আমার এখানে যারা নতুন তারা নিয়ে যাবেন এরকম ভাবে অস্ত্র ছাড়ো হরতাল ছাড়ো অস্ত্র ধরো কারণ এগুলো দিয়ে আর কাজ হবে না পশুর জন্য ওয়াজ নসিহাত করলে চলে না আপনি এটা গরুকে বুঝেন হ্যাঁ গরু তোর আমি ভালো ঘাস দিব ভালো খাওয়ান দিব ওই আমার পাশের খেতে যাবি না প্রতিবেশীর খেতে ধানে মুখ দিবি না গরু কি শুনবে গরুকে কি লাগবে গরুকে লাগবে লাঠি যার জন্য যা প্রয়োজন যাই হোক বলছিলাম এই শক্তির নাম মানুষ নয় চেহারা সুরতের নাম মানুষ নয় এই জন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইলা সুয়ারিকুম ولا إلى أعمالكم ولكن ينظر الى قلوبكم ونياتكم আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন না তোমাদের চেহারা দেখেন না কার চেহারা কি সুন্দর কার দেহ কিরকম সুন্দর আল্লাহ এটার দিকে তাকান না ওয়ালা কি ইয়াংজুরিলা কুলুবিকুম ইয়াতিকুম আল্লাহ তারা দেখেন তোমাদের কলব আর তোমাদের নিয়াত এবারে আমরা আলোচনা করব কলব কিভাবে নষ্ট হয় কলব কিভাবে নষ্ট হয় এটা আলোচনা করে আজকে শেষ করতে হবে হাদিস শরীফ আল্লাহ রসুলাম বলছেন মুসলিম শরীফের তিনশত ছিয়াশি নম্বর হাদিস তো রাজুল ফেতানু আলাল কুলুবে রুদান রুদান একটা চাটাই যেরকম একের পর এক পাতা যুক্ত করে চাটাই তৈরি করা হয় এরকম ভাবে মানুষের কলবের উপরে মানুষের আত্মার উপরে একের পর এক ফেতনা যুক্ত হয় কি যুক্ত হয় দৌরাদুল ফেতানু আলাল কলুবে কা হাসিরিন চাটাইয়ের মতো হাসির মানে কি চাটাই হাসির মানে কি চাটাই চাটাইয়ের মতো রুদান রুদান এক একটা করে পাতা এক একটা করে পাতার মতো ভাইয় কালবিন উসরে বাহা যেই কলবে এরকম ফেতনা ঢুকে যায় এটাকে গ্রহণ করে লুকিতা ফিহি নাক্তাতান সৌদা তখন তার সেই কলবে একটা কালো দাগ পড়ে যায় আইয়ু কালবিন আনকারাহা আর যেই কলব এই ফেতনা গ্রহণ করে না ফেতনাকে সরিয়ে দেয় আল্লাহর দিকে রুজু হয় গুনাকে গ্রহণ করে না ফেতনায় জড়ায় না নুকিতা ফিহি নুক্তাতান বাই তখন তার কলবে একটা সাদা দাগ পড়ে কি দাগ পড়ে হাচ্ছা তাসির আলা কালবাইনে এইভাবে দুইটা কলব হয়ে যায় আলা কালবাইনে আলা আবিয়াদ মিসলু সফা একটা কলব যেটা একেবারে মরমার পাথরের মতো সাদা হয়ে যায় ফালা ফেতনাতুন ওই কোন ফেতনা কোন রকম পীর কোন ইবলিস কোন দাজ্জাল কেউ তার ক্ষতি করতে পারবে না মা আরদু যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিন থাকবে তার মানে কামত পর্যন্ত এই রকম কলবের অধিকারী লোকদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এজন্য পরিষ্কার অন্তর রাখতে হবে যদি অন্তরটাকে পরিষ্কার করতে পারেন ইনশাল্লাহ এই সমাজে যত শিরিক আর যত বেদাত আর যত পীর আর যত ফকির থাকুক না কেন কোনো ক্ষতি করতে পারবে না অপরদিকে আর অপর কলব যেটা ফেতনাকে গ্রহণ করে প্রশ্রয় দেয় কয় যে এত দল আমি কই যাব কি করব এই বলে ফেতনাকে সুযোগ দেয় আল্লাহ রসুল বলছেন কাল কুজে মুজাখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান তার অন্তরটা হচ্ছে কালো দাগ অন্তরটা হচ্ছে কালকুজে মুজাক্ষিয়ান উপর হওয়া কলসির মতো কার মতো এটা কলসি উপর হয়ে থাকলে পরে যা হয় সেরকম এটা আরিফু মারুফ মুনকেরান এমন কিছুই নাই সে ভালোকে ভালোভাবে গ্রহণ করতে পারে না মন্দকে মন্দভাবে গ্রহণ করতে পারে না কোনো যোগ্যতা নাই তার পার্থক্য করতে পারে না সে কদি এত আলেম কই যাব ওরাও তো আলেন বাইতুল মুকারাম এই কাজ করে আজাদ মধ্যে এই কাজ করে খালি আপনি একাই বুঝলেন এইরকম একটা ধাক্কা দিয়ে সে কি করে ফেলবে কোরআন এবং হাদিস যে যত তাকে বুঝান কোনো কাজ হবে না আপনি চাউল যদি পানিতে দিয়ে তারপরে আগুনে জ্বালান ভাত হয়ে যাবে আরো জাল দিলে জাউ হয়ে যাবে কিন্তু চাউলের সঙ্গে যে পাথর থাকে পাথর কি গলে ঠিক এরকম ভাবে যেই অন্তরগুলো পীরের দরবারে মাথা ঝুঁকিয়ে দিয়েছে পীরের অধিপত্যে পর্দা নষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওর আসবাদ আসওয়াদু মুরবাদ দান একেবারে কালো হয়ে গেছে কালো কলসির মতো দাগ পড়ে গেছে কালকুজে মুজাক্ষিয়ান একেবারে উপর হওয়া কলসের মতো কারান সে ভালো আর মন্দ কিছুই তো মিস করতে পারে না ইল্লামা উশরে মামিন হাওয়াহু তার পীর তার নষ্ট যারা বুঝাইছে ওটার উপরে সে অটল হয়ে আছে হাদিসটা মুসলিমের তিনশো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা গেল কলব হঠাৎ করেও নষ্ট হয় না আস্তে আস্তে নষ্ট হয় ধীরে ধীরে কালো হয়ে যায় একবারে যখন কালো হয়ে যায় তখন আর তাদেরকে কোনো বুঝ দেওয়া চলবে না তাদেরকে হাদিস কোরআন বুঝাইলে চলে যা খেপে খাবে না আমার ভাইয়েরা সেজন্য আমি আপনাদেরকে বলি যারা একেবারে পীরের মুড়িদ হয়ে গেছে গোমরাহির মধ্যে লুপ্ত হয়ে গেছে আপনারা তাদের পিছনে মেহনত করার কোনো প্রয়োজন নেই এদের সামনে কোরআন সন্ন্যার দ্বারাস পেশ করে কোনো লাভ নেই দাওয়া পেশ করে লাভ নেই এদেরকে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা কলু সালামা জাহেল মূর্খ লোকদেরকে দেখলে সালামান বিদায় নেওয়া তাদের থেকে ভাইরা আমার এবারে আমরা কলবের প্রকার ভেদ কলব কত প্রকার আমরা সে আলোচনাগুলো করবো ইনশাল্লাহ আগামী জুমাতে আরো আগে আসবেন এই বইটা আসলে আজকে শেষ করা যায় নাই এই জন্য আজকে ওইটার উপর আলোচনা হলো আল্লাহ রসুলাম কলবকে ভাগ করেছেন কোরআনে পাঁচ প্রকার কলবের কথা বলা আছে মৌলিক তিন প্রকার কলব আপনার আমার কলবটা কোন প্রকারে যাচাই করা দরকার আছে কিনা ইনশাল্লাহ আগামী জুমাতে কলবের প্রকার ভেদ এবং তারপরে কোন কলব কাকে বলে এরপরে করবের রোগগুলো কি ঔষধগুলো কি আলোচনা হবে আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন